মন বলে দিন কে তো কি আর ভাবা যায় মন বলে মন বলে মন বলে দিন কে তো কি আর ভাবা যায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মোস্তাফাকে ছা মন বলে দিন কে তো কি আর ভাবা যায় মন বলে মন বলে মন বলে দিন কে তো কি আর ভাবা যায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মোস্তাফাকে চায় রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তাফাকে চাই দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তাফাকে চায় ধন্য পৃথিবী ধন্য ধরণী ধন্য হলো আরব জাতি সাহারা ভূমি হলো আরব জাতি সাহারা ভূমি তন্ন বলে বিহনে সে বাচ্চা বল বড় দায় তন্ন বলে তন্ন বলে তন্ন বলে বিহনে সে বাচ্চা বল বড় দায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চার দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চার কান্দে অধমে তোমার টানে বন্ধ মনে তোমার প্রেমের বাসা গোপনে কান্দে অধমে টানে বন্ধ মনে তোমার প্রেমের বাসা গোপনে খন্ড বলে মুহূর্ত এক ছাড়া তাকে থাকা দায় খন্ন বলে খন্ন বলে খন্ন বলে মুহূর্ত এক ছাড়া তাকে থাকা দায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তফাকে চায় মন বলে দিন কে বারা তোকে আর ভাবা যায় মন বলে মন বলে মন বলে দিন কে বারা তোকে আর ভাবা যায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তাফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মুস্তাফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মোস্তাফাকে চায় দিন রাতে চব্বিশ ঘন্টা ওই মোস্তাফাকে চায় খুদাকে বান্দে শিল্পী আবু আইয়ুব আনসারি কথা সুর আবু আয়ুব আনসারি পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলবদিনা ডট কম সৌজন্যে বিপিএস ফাজুল কোরআন মাদ্রাসা আটটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ইসলামী সঙ্গীতের নতুন অ্যালবাম আবুয়াই বানসারের কথা ও সুর এবং কণ্ঠে শীঘ্রই আসছে বিপিএস ব্যাখ্যা শব্দ ধারণে বিপিএস স্টুডিও